আমি বিপ্লবী আমি দুর্বার আমি সংগ্রামী আমি নই ডোম্বা আমি এগিয়ে যাবই যাব তুটে জিঞ্জি রুখবে আমায় সে কোন পুঞ্জি আমি শুনব না আর খোদা দেবীর কোনো কথা আমি মানব না আর মানব না কোনো বাধা মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না মন্দনা মধ মন্দনা খোদা দ্রোহীর কথা শুনবনা খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবই যাব কিছু হব না মধ না খোদা দ্রোহীর কথা শুনবনা মন্দনা বাধা মানব না খোদাদ্রোহীর কথা শুনব বাধায় ভরা পথ জেনেছি কষ্টের জ্ঞানটাও মেনেছি বাধায় ভরা পথ জেনেছি কষ্টের জ্ঞানটাও মেনেছি বিলিয়ে দিতে জন্মেছি যেথা জল জুলুম সে তো কিছু না বিলিয়ে দিতে জানি যথা জল জুলুম সে তো কিছু না মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না মানব না বাধা মানব না খোদা দ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবই যাব কিছু হব না মন্দ না বাধা মানব না খোদা দ্রোহী কথা শুনব না মন্দ না বাধা মানব না খোদা দ্রোহী কথা শুনব না সত্যামের পথে নেমেছি শক্তি সাহস বুক বেঁধেছি সত্যমের পথে নেমেছি শক্তি সাহস বুক বেঁধেছি আল্লাহ ছাড়া কেন ভয় করি না যতই আসুক ব্যথা যন্ত্রণা আল্লাহ ছাড়া কার ভয় করি না যতই আসুক ব্যথা যন্ত্রণা নন্দনা না নন্দনা খোদা না কথা শুনব না খোদার পথে জীবন বিলাতে খোদার পথে জীবন বিলাতে যাবে যাবে পিছু হব না নন্দনা না বাধা মানব না দ্রোহী কথা শুনব না জিহাদি তরিতে উঠেছি শক্ত হাতে হাল ধরেছি জিহাদি তরিতে উঠেছি শক্ত হাতে হাল ধরেছি ঝড় আসুক আসুক তুফান তবু এ হাল মোরা ছাড়ব না ঝড় আসুক আসুক তুফান তবু এ হাল মোরা ছাড়ব না মানব না বাধা না দ্রোহীর কথা শুনব না মানব না বাধা না খোদা খোদাদ্রোহীর কথা শুনব না খোদার পথে জীবন বিলাত খোদার পথে জীবন বিলাত যাবই যাব পিছু হব না মানব না বাধা মানব না খোদাদ্রোহীর কথা শুনবে না মানবে না বাধা মানবে না ক্ষুদাদ্রোহীর কথা শুনবে না মানবে না বাধা মানবে না ক্ষুদাদ্রোহীর কথা শুনবে না